আমরাই যাই সে মাহাদির লস্কর আমরাই ধরেছি রক্তিম কঞ্জর আমরাই যাই সে মাহাদির লস্কর আমরাই ধরেছি রক্তিম কঞ্জর আমরাই বদলি মক্কা বিজয়ী আমরাই বদলি মক্কা বিজয়ী আমরাই করেছি বিশ্বজয় আমরাই করেছি বিশ্বজয় আল্লাহ আকবর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 হে ইবনে কাসিম জেগে ওঠো জিহাদি জজবা শানিত করো হে ইবনে কাসিম জেগে ওঠো জিহাদি জজবা শানিত করো তোমরাই তো জাগলে জালিমরা ভাগবে তোমরাই তো জাগলে জালিমরা ভাগবে ভেঙ্গে চলো ওই শক্ত প্রাচীর ভেঙ্গে চলো ওই শক্ত প্রাচীর আল্লাহ আকবার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 হে তুমি এগিয়ে চলো জিহাদি কাফেলা তৈরি করো হে মোল্লা উমর তুমি এগিয়ে চলো তালেবান বাহিনী তৈরি করো হে বিল্লাদেন তুমি এগিয়ে চলো জিহাদি কাফেলা তৈরি করো হে মোল্লা উমর তুমি এগিয়ে চলো তালেবান বাহিনী তৈরি করো তোমরাই তো জাগলে হুশেরা ভাগবে তোমরাই তো জাগলে দেয়া তোমরাই তো জাগলে বুসেরা ভাগবে তোমরাই তো জাগলে ব্লেয়াররা ভাগবে ভেঙ্গে চলো ওই কালো প্রসাদ ভেঙ্গে চলো ওই কালো প্রাসাদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর الله أكبر الله أكبر الله أكبر